আপনি রানীগঞ্জে চলে গেলেন এই কথাটা আপনি বলছিলেন হ্যাঁ, রানীগঞ্জে চলে গেলাম চলে গিয়ে ভীষণ কলকাতার জন্য তখন মানে তখন থিয়েটারে খুব ব্যাপার মানে করছি লিখছি আর সেরকম একটা জায়গা থেকে জলের মাছকে ডাঙায় তুলে যা <laughs> আর হলো কি আর আমার বাবা তখন চাইছিলেন আমি বাইরে থাকি এই থিয়েটারের এটা থেকে গিয়ে আমি ওখানে বসে রিসার্চ করি করি আমি তখন আপনি এখানে কি কোনো কাজ টাজ নিয়েছিলেন চাকরি আরম্ভ তখন আমি এমএ পাস করলাম এমএ পাস বাবা তখন যে আমি একটা গবেষণায় কিছু করি উপরে একটা রেজিস্ট্রি করে পাস আচ্ছা তো উপরে আমাদের মাস্টারমশাই খুব ভালোবাসতেন আমাকে প্রীতিভূষণ চট্টোপাধ্যায় উনি ইউনিভার্সিটিতে তো উনি নিলেন বললেন তুমি আমার আন্ডারে কাজ টাজ করো আমি সেসব কাগজপত্রটা টত্র নিয়ে রানীগঞ্জে চলে গেল চলে গিয়ে আর ভালো লাগে সেই সব কাজ <laughs> তখন একবারে কলকাতায় আসার জন্যে আর মানে কীরকম ভাবে বললাম যে এই চাকরি ছেড়ে দিয়ে আমাকে মোটে আমি I got two appointment from two colleges to Calcutta colleges যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো বাবা ছেড়ে ছিল যাতে করে আমি না আসতে একটা হচ্ছে মরিন্দ্র কলেজ একটা পাই আচ্ছা। চাকরি আর একটা একটু দূরে মগরা কলেজে এখানে যেটা আমি টেলিকাস্টিং যদি করতেই পারতাম আচ্ছা। তো বাবা রানীগঞ্জ তো ওখানটাই ভালো আছে রানীগঞ্জে কলেজের পরিবেশটা খুব ভালো ছিল লেখাপড়ার পরিবেশ মস্ত বড় লাইব্রেরি কলেজের সাথে কোয়ার্টার টোয়ার্টার ছিল আচ্ছা। ওখানে আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়ও ছিলেন ফলে তার একটা গাইডেন্স পেতাম কিছু কিছু পড়াশুনো ওখানে করেছিলাম সাবজেক্টের উপরে কিন্তু মূলত ওখানে বসে বসে ওই বিদেশি নাটক পড়া ছাড়া আর কোনো কাজকর্ম অনুসঙ্গত না সে সময় কিছু নো প্লেস জাপানের নো নাটক আমি কিছু অনুবাদ অনুবাদ আচ্ছা। করে কলেজের ছাত্র ছাত্রকে দিয়ে করাতাম আচ্ছা। আর লিখতাম কিন্তু লেখাগুলো ক্রমশ খুব খারাপ হচ্ছে আচ্ছা খুবই খারাপ হচ্ছিল সেটা আপনি নিজে বুঝতে পারতেন যে ভালো হচ্ছে না হ্যাঁ সেটাও আমি বুঝতে পারতাম যে কারণ বুঝতে পারতাম এই যে আমার মনে হচ্ছে এগুলো অ্যাক্টেবল নয় কিন্তু অভিনয় করা যায় না আচ্ছা। কারণ আমি অভিনয়ের ব্যাপারটা ভালো করতে পারি তখন ওইটাই আমি কিন্তু গোড়া থেকে ভালো করতে পারি নাটকটা তো আমি মাঝখানে দেখলাম না হ্যাঁ। মানে আপনার এই তিনটের কাজের মধ্যে আপনার কোনটা সবচেয়ে প্রিয় লেখা অভিনয় করা নির্দেশনা প্রিয় হচ্ছে লেখা হ্যাঁ, প্রিয় লেখা কিন্তু অভিনয়টা আমি করতেই পারি আচ্ছা মানে একটু ভালো ডিরেক্টর ডিরেক্টর আচ্ছা, আচ্ছা, আচ্ছা, করে আমি করি ঠিক আছে একটু আমার কিছু ক্যারেক্টারাইজেশনগুলো আমি আমার মানে এক ধরনের একটা নিজস্ব সেটা একটা গোপন ব্যাপার বলা উচিত না একটা অবজারভেশন আছে কোন মানুষের কোনটা রিডিমিং ফিচার তার শারীরিক কিংবা তার চারিত্রিক এটা আমি একটু ধরতে পারি আমি সেই অনুযায়ী ব্যাপারটাকে করতেও পারি আচ্ছা। যাই হোক এগুলো একদম ফ্যাশনাল ব্যাপার হ্যাঁ। তো তখন আমার কিছু লেখাটা খারাপ হচ্ছিল খারাপ হচ্ছিল মানে অকারণে আজে বাজে জিনিস করছিলাম একটা সোমারসেট মোমের একটা নাটক ট্রান্সলেট করলাম এটা করলাম ওটা করলাম কোনো কাজটাই ঠিক হচ্ছিল না আমি বিক্ষিপ্ত একটা মন কলকাতা আসছি যা তিন বছর বাদে আমি যোগাযোগ করে আমি চলে আসি আচ্ছা তবে তিন বছর ছিলেন তিন বছর তো তিন বছরে কি কাজটা করলেন আপনি তিন বছরে আমি করেছি যেগুলো সেগুলো সবকটাই বাজে সেই তিন বছরে আমার কোনো লেখা আচ্ছা। লেখাগুলো কিছুই ভালো আচ্ছা। না হ্যাঁ, আপনার হ্যাঁ। কাজটা কিছু করতে কাজ কিছু করে ছেড়ে দিয়েছিলাম আচ্ছা কাজ কিছু করছিলাম ঠিকই করে ছেড়ে দিয়েছিলাম কাজ অনেকটা করেছিলাম কিন্তু নাটক নিজের লেখা টেখা খুব আরে কিছু হয়নি এটা আজে বাজে নাটকটা কিছু আচ্ছা, তারপর ছেড়ে চলে এলেন আবার আবার ছেড়ে আবার কলকাতা চলে এলেন কলকাতায় চলে এসে দেখি যে গন্ধর্ব ভেঙে গেছে সুন্দরম ঠিক ইয়ে হচ্ছে না তখন আমি একটা নিজে দল করেছিলাম জানেন আচ্ছা নিজে আমি রিটায়ন বলে একটা দল করেছিলাম শ্যামবাজারে আচ্ছা সেই রিটায়ন দলে জন্য আবার আমি এবং যে নাটকগুলো প্রথম প্রথম লিখলাম সেগুলো বেশ খারাপ একটা সিংহদার বলে একটা নাটক লিখেছি অনেককে অনেক উৎসাহ নিয়ে দেখাতে নিয়ে গেছে উঠি বাজে সেটা আমি অনেক শুনি না <laughs> এই আর একটা আরক্ত গোলাপ বলে আমার নাটক আছে সেটা আচ্ছা। মানে আমার কোনোদিন আমি স্বীকার করি না যদি একটা আমার কিনা আচ্ছা না করতে পারলে ভালো তারপরে আর একটা ব্ল্যাক প্রিন্স বলে একটা নাটক লিখেছিল যেমন অখাদ্য মানে সেটা আমার এখনো ইতিহাস থেকে মুছে ফেলতে পারলে বেঁচে যায় হ্যাঁ। এরকম উল্টো পাল্টা কিছু কাজ কিন্তু ওইগুলো প্রডিউস করলেন তো আচ্ছা, ওই রেতায়নের আজে বাজে চলছিল ঠিক একটা তবে ওই সময় আমি একটা খুব সুন্দর নাটক লিখেছিলাম যে নাটকটা অজিতেশবাবু নিয়েছিলেন অভিনয় করবেন আচ্ছা। ওই অনেক বাজে লিখতে লিখতে না চট করে একটা খুব ভালো নাটক সে নাটকটা পরে ছাপাও হয়নি একটা পত্রিকায় বেরিয়েছিল চিত্তবাবু ছেড়েছিলেন ওদের একটা বিংশ শতাব্দী বলে একটা পত্রিকা ছিল আচ্ছা, আচ্ছা। সে নাটকটার নাম ছিল নীলা নীলা নীলা আচ্ছা ওই আচ্ছা, হ্যাঁ।, হ্যাঁ আমরা যেটা একটা হিসাবে হ্যাঁ, হ্যাঁ, পরিচিত সেটা তার মূল চরিত্রটা ছিল একটা খুব ভীতু একটা লোক ভীতু একজন মাস্টার মশাই সেটা আমার এখন আবার ইচ্ছা আছে করার আর তারপরে তার ডিডাইট করিনি কিছু করিনি কিন্তু ভীতু মাস্টার মশাই সে কোনো প্রতিবাদই জীবনে করতে পারে না তার বাড়িতে সে সবাইকেই ভয় পায় এরকম একটা লোক সাডেনলি এমন একটা লোকের কানেকশানে আসে যে একটা যাত্রা দলের অভিনয় টভিনয় করতো বেশ তেজস্বী চেহারা অমুক সে তাকে ওই সাফায় ওই ওই সে এসেছিল ঘর এর বাড়িতে কথা বলে তারপর সে এখানে হারিয়ে যায় লস্ট হয় in the room of that teacher এবং সেই নীলাটা ওরা খুঁজতে আর খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে এই লোকটা সেটা পায় পেলে সেটা ও ও রাখে আর নীলার ওই কাহিনীগুলো ওর জানত যে ভয়ঙ্কর একটা সাহস মানুষের ভেতরে আসে সত্যের জন্য সে লড়াই করতে পারে এবং জীবনে অন্যরকম রিস্ক মানুষ নিয়ে এবং খুব রিস্কি পরিবেশের মধ্যে মানুষ পড়ে যায় এই জটিল পরিস্থিতির মধ্যে তখন সে নিজেকে সঁপে যায় এবং সে সত্যি নিজের চারপাশটা জটিল করে তোলে এখানে ওখানে প্রতিবাদ করে মুখ করে আর মনে হয় যে লীলাটা এই কাজগুলো করছে যাই হোক এই নাটকটা অজিতেশবাবু নিয়েছিলেন তারপরে অজিতেশবাবু নানা কারণে আর করেননি তারপরে নাটকটা আমি কিছু করিও না আমরা কয়েকটা অভিনয় করেছিলাম আচ্ছা আমি মানে সেটাই জিজ্ঞেস করলাম আমরা কয়েকটা অভিনয় করেছিলাম আচ্ছা করেছিলাম কয়েকটা অভিনয় ওই ফার্স্ট একটা ভালো ছিল সেকেন্ড একটা ঠিক একটা রিপিটিটিভ হয়ে যেত যা এই কারণে আর আমরা পরে করিনি আর নাটকটাও আমি বারো করিনি এখনো ম্যানুস্ক্রিপ্ট অফ রোয়িং সেই পত্রিকা চাপা টাপা আচ্ছা, দেওয়া আচ্ছা এই দুম করে ওই লেখাটা একটু সিগনিফিকেন্ট লেখা ছিল বলে আমার মনে হয় তারপরে সিক্সটি সেভেন এইটে আমি চর্চার কতগুলো ওয়ান অ্যাক্ট লিখি যে ওয়ান অ্যাক্টগুলো ভালো আচ্ছা। এখনও আমার মনে হয় ভালো কারণ এখনও সেগুলো খুবই অভিহিত হয় তাহলে সেই কোয়ালিটার কোনো এক একাঙ্ক কিন্তু এখন হয় না ধরুন তার মধ্যে একটা নাটক হচ্ছে টাপুর টুকুর বলে আচ্ছা সে একটা গ্রাম্য দম্পতি শহর থেকে এসে একটা রেস্তোরাঁর মধ্যে আসে সে নাটকটা কিন্তু বেশ ভালো এবং এখনো সমার আধুনিক এবং এখন যথেষ্ট অভিনয় করছে আচ্ছা তখন এটা কাল বিলম্ব বলে একটা নাটক লিখি তার মূল চরিত্রটাই ছিল হচ্ছে ওই যে যারা রাস্তায় পাখি নিয়ে বসে আর ভাগ্য গণনা করে কেমন ওই বইটা আপনার এখানে আছে দেখলাম আচ্ছা। ওর মধ্যে দেখলাম আচ্ছা। নাটকটা কাল এটা আচ্ছা। সেভেন্টি এইট এটা ইট রিটেন সিক্সটি সেভেন কেমন টাপুর টুপুর এই যেটা এবং এই মহাভারত থেকে নিয়ে চট করে আমি একটা তক্ষক রাজা পরীক্ষিত এবং তার সর্পাঘাতের ওইটাকে নিয়ে আচ্ছা। সে পরীক্ষিতের সর্পাঘাত এবং পরীক্ষিত সেই ভয় ভীতিকে কাটিয়ে তারপর সেই মৃত্যুকে আহ্বান করছে short play hence with this প্রথমে সে ব্রহ্ম সাপ পেয়ে ভীত হয়ে ঘুরছে <coughs> এবং তারপর সেই ভয় ইন কোর্স অফ টাইম জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে এবং এর এই ব্যাকগ্রাউন্ডে আমার ছিল ইউজিন অনিলের একটা এম্পায়ার জোনস বলে একটা নাটক আছে আচ্ছা। সেই এম্পায়ার জোনসের একটা আইডিয়া কীরকম ছিল কিন্তু একটু পরে আমার মনে হয়েছে যে তার থিয়েটারের দিকটা ওরকম ছিল কিন্তু বিষয় এবং অন্যটা নিশ্চিতভাবে মহাভারত থেকে নিয়ে করেছিল এবং সেই নাটকটা খুবই ভালো নাটক শর্ট আচ্ছা। প্লেগুলো আমার অনেক ভালো আচ্ছা। মানে ফুল লেন্থের এবং শর্ট ব্রেকগুলোর মধ্যে আমি অনেক অনেকটা আমি আমি আমার মতো উল্লেখগুলোর মধ্যে অনেক কলা কৌশল হ্যান ত্যান এগুলো আমার এই এরকম করতে করতে এই সময় আবার একটা বড় নাটক লিখি নেকড়ে বলে নাটকটা আর কিছু না এই সময়গুলো এই সময় আমার নাটকগুলো হচ্ছিল কি আমি সত্যি ফ্র্যাঙ্কলি বলছি এই সময়ের মধ্যে এমন ধরনের একটা রহস্য এসে আমার বাস্তব বিষয়টাকে এমনভাবে আড়াল করে ফেলতো একটা রহস্য এসে যে না বাস্তবতাটাকে ধরা যেত না রহস্যটাকে অ্যাপ্রিসিয়েট করা যেত সব এই সময় একটা জন্ম মৃত্যু ভবিষ্যৎ বলে একটা নাটক লিখি তার সংলাপ এত ভালো তার সিকুয়েন্স এত ভালো কিন্তু মূল বিষয়টাই শ্রাউন্ডেড ইন মিস্ট্রি এবং সেটা খুব মানে তার লোকের হয়তো পড়তে ভালো লাগবে কিন্তু সে কোনোদিন থিয়েটারে এটাকে অ্যাপ্রিসিয়েটেড হবে না আমার খুব আশ্চর্য হচ্ছে যে আপনি আপনার নিজের নাটকগুলোকে এরকমভাবে বিশ্লেষণ করে যাচ্ছেন না সত্যি এগুলো হ্যাঁ। হবে না আমি সে নাটকটা তো কাউকে পড়তেও দিই না যদি বলে যে নাটকটা আছে আমি দিই কেননা একটা এমন একটা রহস্যময়তা সবটা মিলে মানে খুব জটিল একটা পরিস্থিতিতে শেষ অব্দি শেষ হয়ে আচ্ছা আপনি তো বললেন যে আঠারোতে করলেন নাটক হ্যাঁ। এগুলো বাদে এগুলো বাদে ছাপা যেটা হয়েছে যেগুলো আপনি হ্যাঁ, আচ্ছা তার মধ্যে আপনার কোন নাটকগুলো আপনার খুব ভালো লাগে তারপরে আমার তারপরে আমি একটা কমেডি লিখি আর তার আগে ছোট ছোট শর্ট প্লের মধ্যে কমেডি ছিল কিন্তু বড় একটা কমেডি আমি লিখি ওই কেনারাম বেচারাম আচ্ছা আচ্ছা এবং ওটা আমার ওটাও আমার বেশ প্রিয় নাটক আচ্ছা ওইটা মানে আপনার প্রথম কমেডি আপনি বলতে পারেন ফুল লেন্থ কমেডি আচ্ছা। তা ওইটা রংমহল কমার্শিয়ালি করেছিল আচ্ছা তাতে গ্রুপ থিয়েটারের লোকজন আমাকে খুব গালাগাল দিয়েছে কেন তার কারণ আরেকটা কারণ ছিল ওরা নাটকটার নাম পাল্টে করেছিল একটা বাজে নাম দিয়েছিল আচ্ছা সেটা কমার্শিয়াল বোর্ডের নাম দিয়েছিল ওরা দিয়েছিল ওই নাটকটার নাম দিয়েছিল বাবা আচ্ছা। বাবা বাবা বাবা আচ্ছা নাটকটা কমার্শিয়াল বোর্ডে ওরা করেছিল আর আমি খুব একটা আপত্তিও করতে পারিনি মানে এমন একটা পরিস্থিতির মধ্যে নাটকটা করেও ছিল খুব বাজে আচ্ছা অতি বাজে করেছিল তো অতি ভালো করা যায় নাটকটা আচ্ছা। নাটকটা খুব একটা বিষয়টাই খুব খুব ইন্টারেস্টিং আমি আপনাকে দেবো আপনি করে দেখবেন হবে এখানে এখানে হয়তো আছে তারপরে আমি লিখি চাঁদ আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। নাটকটা খুব ভালো আর খুব ভালো প্রোডাকশনটা হ্যাঁ। খুব ভালো হয়েছে আপনার কিন্তু রিজার্ভেশন আছে নাটকটা খুব ভালো তার উপরে আপনি কিছু বললেন না আমি কিছু বললাম না কারণ আমার খুব প্রিয় নাটক ওটা নয় কমেডিগুলো আমার খুব প্রিয় সত্যি কমেডিগুলো চারমঙ্গমূলক ব্যাপারে আমি একটা কথা বলছি ওটা খুব ওয়েল রিচন ওয়েল রিচন হওয়া মানে এই নয় যে very dear to the play ওটা well written in the sense যেটা দীর্ঘ সময় ধরে আমি লিখি এবং প্রত্যেকটা সংলাপ প্রত্যেকটা সংলাপ আমি ওজন করে করে বসাই মানে বহুবার ওটা রিভাইজ করা এবং প্রত্যেকটা সংলাপ তার ইম্পোর্ট কতখানি সেটা কতটুকু হওয়া উচিত এমনকি এরকম সংলাপগুলো রেখে আমি শব্দ কেটেছি যে এইগুলো বাদ দিলেও তো এটা ভালো অ্যাক্টিং করা যায় এরকম ওটা খুব ম্যাথমেটিক্যালি রিটিং আমি ম্যাথমেটিক্যালি আচ্ছা, আচ্ছা। রিটিং কিন্তু তার মানে যে সহজ স্বচ্ছন্দ যে ব্যাপারটা সেটাও ওর মধ্যে আছে কিনা আমি জানি প্রত্যেকটা hmm. তেমনি করে দাঁড় করানো এবং মাপের উপরে দাঁড় করানো কারণ আমি দিনের পর দিন আমি করতাম hmm. যে পাতাগুলো খুলে রেখে কাটতাম শব্দ কাটতাম আর চারগোনা মধুটা নিয়ে অনেক ঝঞ্ঝট হয়েছিল বলে প্রথমে ওটা সুন্দরম করছিল তারপরে সুন্দরম কিছুতে করতে পারছিল না তখন ওটা সৌমিত্র বাবু নিয়ে গিয়েছিলেন এটাতে করবেন বলে অভিনেত্রীর সঙ্গে করে করতে নিয়ে গিয়ে উনি ওই ওদের পত্রিকা এক্ষণে ওটা ছাপেন আচ্ছা। তারপরে ওদের তখন আমার বিভাসের সাথে আলাদা আচ্ছা। তো বিভাস একদিন শুনে এটা আমার খুব ভালো লেগেছে যে বিভাস একদিন আমার বাড়িতে এলো একদিন রাস্তায় দেখা হলো ওর সাথে তখন আমার খুব বেশি পরিচয় না পরিচয় খুব একটা বেশি বিভাষিত ছিল নজিদের নূর ছিল ছিল ওরা তখন থিয়েটার ওয়ার্কশপ করেছে তো বললো কী লিখছেন লিখছেন আমি বললো যে একটা শুনবেন একটা নাটক আসবেন তো ওরা আচ্ছা, আছেন ঠিক আছে যেমন খুব কিন্তু একদম বেশি পরিচয় না তো হয়তো দশ বারো দিন কথা হয়েছে তো বিভাষ এলো তো নাটকটা পড়লো তো নাটকটা শুনে ওর দেখলাম একদম চোখ মুখ সত্যি আর লিটারেলি পাল্টে পাল্টে গেল আমার যে অতখানি একটা গুরুত্বপূর্ণ কিছু হয়েছে বলে তাও আমার মনে হচ্ছে তারপরে ও যদি গেল কিন্তু কিছু বলে বলে গেল না পরের দিন পরের দিন বিভাস এলো একটু জল না দরকার নেই তারপরে পরের দিন বিভাস প্রায় এসে বললো যে ওটা আমি করবো বললো হ্যাঁ ঠিকই কষ্ট আমি করবো তাই বললো যে অমুককে বললো যে তাহলে তো ও সেদিন বললো যে তোমায় যদি ভাই আমরা আপনি আপনি করেই বলছি তো বললো তোমায় যদি ভাই লোকের কাছে অপরাধীও হতে হয় তাহলে এটা হবে তাহলে ওদের কাছ থেকে দিও না শুধু চোর কেউ দিও না কেউ দিও না আচ্ছা। আমাদের দাও আমরা খুব স্বার্থপর হিসাবে পরিচিত হয়েছি ইত্যাদি নতুন পরিচয় তো নতুন বন্ধু আমার ঠিক আছে আর তারপরে তাই নিয়ে অনেক আচ্ছা। ঝড় ঝামেলা আচ্ছা। ও একটা বিজ্ঞাপন বার করে দিল অভিনেত্রীর সঙ্গে একটা বিজ্ঞাপন বেরিয়ে গেল চার ঘন্টা হচ্ছে আমাকে অপর্ণা করছিল সুন্দরমে যে আচ্ছা, আচ্ছা। অপর্ণা বাদামি করছিলেন কাজে খুব স্টার অ্যাট্রাকশন ছিল কিন্তু সেগুলোকে আমার কোনোরকম ভাবে কাটিয়ে বিবাসকে দিতে হয়েছে সৃষ্টি আপনি করেছেন হ্যাঁ। তাহলে হ্যাঁ। হ্যাঁ। আমি অপরাধী কিন্তু তাহলে ওরাও নিশ্চয়ই ভালো করতেন কিন্তু দিয়ে আমার কখনো কদাবি মনে হয়নি যে ফিরুর সবকে দিয়ে আমার কিছু মানে হারি কিছু ঘটেছে বা কিছু হারি আমার মানে দশ বারো বছর না পনেরো বছর ধরে তো করছেন ওরা হ্যাঁ, ওরা সেভেন্টি ওয়ান থেকে করছে পনেরো বছর হয়ে গেল fourteen fifteen years doing it and still doing it আর মানে এখন জানি না কে করবেন অ্যাক্ট করবেন এখন তো বিভাস নেই হ্যাঁ। আর আমার ওটা ভুলবো না ওই যে ভাত খেতে বসে ওই যে অদ্ভুত কিছু নেই থালা আর ভাত খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে মানে বিউটিফুল সিঙ্ক্রোনাইজেশন বিউটিফুল কথা খুব বিউটিফুল হয়েছিল এবং ওই প্রোডাকশনের সময় ও সঙ্গে আমি ছিল আচ্ছা। আমি ছিলাম মানে আর কিছু নয় আমরা অনেক ওই সমস্ত এইসব গ্রাম ট্রামগুলো আমার দেখা ছিল ওকে নিয়ে গেলাম আচ্ছা। সেই গ্রাম হোস্টেলের দোকানে সেই ওঝাদের বাড়িতে ওঝাদের বাড়িতে আমি গিয়েছিলাম আচ্ছা আর আমি শুধু লিখেছিলাম যে এখানে একটা ওঝাদের মন্দির তারপর সে পুরো ওঝা তুলে এই নিয়ে আমার একটা লেখাও আছে আচ্ছা যে সে তুলে ওজাকে পাঠ করে তার কাছ থেকে সেই মন্ত্রটা আবার লিখে নিয়ে আসি আচ্ছা এসব অনেক আরও সব সাউন্ড টাউন তুলে আনা হয় গ্রামের মধ্যে এরকম একটা টেপ রেকর্ডার নিয়ে গিয়ে তাদের আচ্ছা। গান চাকমধুর গোড়াতে একটা দেখবেন হ্যাঁ। মনসার পাঁচালি একটা ওরা গায়ের মেয়েরা ওটা গায়ের মেয়েদের দিয়ে গাওয়া আচ্ছা কাজেই আচ্ছা, এই যে গাঁয়ের মেয়েদের বা কাহার চামার এদের পার্টিসিপেশন ইন আওয়ার থিয়েটার এটা কিন্তু এটা কিন্তু ওই সময় বোধ হয় চার ভাঙার মধ্যে থেকে কি শুরু হলো তাও হতে পারে কারণ ওদেরই গান ওদের কথা ওদের ডায়ালগ চলে এখন ওদের চার ভাঙার শুরুর যে গানটা সেটা ওদের ওখান থেকে তুলে হতে পারে মানে চার ভাঙার মধ্যে লেখা হলো কবে সিক্সটি নাইন সিক্সটি নাইনে লেখা হলো সেভেন্টি ওয়ানে ওরা করলে পনেরো বছর ধরে হতে পারে লোক আর মানে সেই আর আমরা পরে হ্যাঁ। বা এখন আমরা দেবরাজের হ্যাঁ। দেখছি গাঁ থেকে হ্যাঁ। কিন্তু সশরীরে মানুষ না হলে তার কণ্ঠস্বর তাদের কথাবার্তা এসবগুলো তো এসছে তা ওখান থেকে তুলে নিয়ে আসা আচ্ছা তো আপনার এই নাটকের লেখা আপনি কমেডির কথাগুলো বলছিলেন যে আপনার কমেডি কমেডি খুব ভালো লাগে এই সময় হ্যাঁ। ওই সিক্সটি নাইনে আমি আরো একটা নাটক লিখেছিলাম আচ্ছা পরে যে রিরাইট করি সেটা হচ্ছে এই পরবাস আচ্ছা, আচ্ছা কেমন পরবাস পরবাসটা ইউনিক ইন দ্য সেন্স আমি বলছি আদৌ নয় নাটক খারাপ হতে পারে হতে পারে ওই রকম ওই বিষয় নিয়ে ওই রকম ডেলিকেট প্লে আমাদের লিটারেচারেই খুব পাওয়া আচ্ছা আপনি পড়ে দেখবেন হ্যাঁ ওটা ছাপা হয়েছে হ্যাঁ আমি খুব কনফিডেন্টলি হ্যাঁ, বলছি আচ্ছা যে ভালো লাগে বিষয় এমন গুরুত্বপূর্ণ বিষয় নয় বিষয়ের দিক দিয়ে আপনি ফেলে দিতে পারেন অনেক কিছু দিক দিয়ে ফেলে দিতে পারেন কিন্তু একটা দিক দিয়ে বড় হয়ে যে খুব ওরকম একটা ডেলিকেট ব্যাপার নিয়ে একটা বড় নাটক লেখা সহজ সরলভাবে কিন্তু আর আমাদের এই থিয়েটারে যেখানে সর্বদাই খোঁজা হয় ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নাটক করা এখন তো তুচ্ছ ব্যাপার নিয়ে কি নাটক আমরা ভাবতে পারি আমাদের থিয়েটারে হয় না বড় বড় সংগ্রাম বড় বড় আন্দোলন নিয়েই আমরা করে থাকি কিন্তু ওখানে কোনো সংগ্রাম নেই কোনো আন্দোলন নেই একটা তুচ্ছ মানুষ একটা ফালতু বাতিল মানুষকে নিয়ে তার একটা দিনের একটা ঘটনাকে নিয়ে হ্যাঁ। আটলেন আচ্ছা, আচ্ছা। সেই দিক দিয়ে আমি বলছি ইউনিক আর আচ্ছা। মানে আমি নাট্যকার হিসাবে বলছি না আমি না না আপনি নাটকের হিসাবে কেন বলবেন ছাত্র হিসাবে বলছি বা একাডেমিশিয়ান হিসাবে আমি বলছি it is unique in that বিষয় আচ্ছা। কোন বিষয়ে কৌলিন্য বলে কিছু নেই তো ডেলিকেট ব্যাপার নিয়ে লেখা আমাদের এগুলো তো হয় না আমাদের এখানে নাটক টাটকের সবসময় দেখবেন মহা আন্দোলন মহা বক্তব্য বিশাল কিছু মারদাঙ্গা হত্যা এরকম একটা কিছু <laughs> হ্যাঁ। ভীষণ সামাজিক ভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক উত্থান পতন ঘটিয়ে দেবে নাটকের এরকম এরকম ভূমিকা ভূমিকা থাকে তবে সত্যি কতটা পারে ঘটায় সেটা আলাদা কথা আচ্ছা, আপনার ওই নাটকের পরবাস নাটকের কথাটা হ্যাঁ, হ্যাঁ তারপর করেছিলাম আমিও তো করছি ওটা হুম হ্যাঁ সেটা দেখতে হবে দেখিনি তারপরে সাজানো বাগান করলাম তারপরে শিবের অসাধ্য বলে একটা নাটক আচ্ছা। লিখলাম ওটা ওই পঙ্কজ পঙ্কজরা করেছিল কারা করেছেন পঙ্কজ পঙ্কজ আচ্ছা। তারপরে নরক গুলজার লিখলাম তারপরে নরকলিরা তো থেটার বাস শিবের নরবিজয়ের আগে লেখা তারপরে অশ্বত্থামা লিখি মহাভারত থেকে আবার আচ্ছা। তারপরে মেষ রাক্ষস এটা করি রাজদর্শন রাধাকৃষ্ণ খুব ভালো আমার খুব ভালো লাগে যে সময় আরো নাটক আমি দেখি সুখ সারি বলে একটা নাটক দেখি সেটা করা হয়েছে না এমনি বাইরে অনেক বাইরে তারপরে এই তো আরো একটা দুটো রহস্য নাটক লিখি আচ্ছা। নানা রকম নাটক নাটক আছে অন্য ধরনের বই একটা পাহাড়ি বিষয় একটা নাটক লিখেছিলাম আচ্ছা আচ্ছা সেটা আছে আচ্ছা তো আপনি তো অনেকগুলো নাটকে অভিনয় করলেন বেশিরভাগে বোধ হয় সুন্দরমের যে নাটকগুলো এখন হচ্ছে তাতে তো বেশিরভাগে আপনি করছেন সব কটাতে করছেন তা কি কি রোল আপনি করলেন আর আপনাকে কি ধরনের রোলটা ভালো লাগলো পছন্দ হলো আচ্ছা একদম গোড়া থেকে বলি গানগুলো হ্যাঁ। চোখে জলে যখন করেছিলাম হ্যাঁ। সেটা তো আমার খুব প্রিয় ছিল এবং নানা দিক দিয়ে আমার অন্য ধরনের একটা সেন্টিমেন্টও কাজ করেছিল আমার প্রথম লেখা তাছাড়া আমার আত্মীয়কে নিয়ে লেখা নিকটজনকে নিয়ে লেখা তার মতন করে ওঠা কাজে ওই তাছাড়া ওরকম একটা মানে নাটকীয় ওরকম ধরনের চরিত্র আমি আগে করিও নি সবটা মিলে তার সঙ্গে সঙ্গে নাটক অনেকগুলো প্রাইজ টাইজ পায় সবটা মিলে খুব একটা উদ্দীপনারও সৃষ্টি হয়েছিল ওটা আমার খুব ভালো লেগেছিল আর একটা চরিত্র আমি গন্ধর্বতে অনেক নাটক আমি করেছিলাম সব নাটকেই প্রায় মুখ্য ভূমিকায় করতাম আচ্ছা। তা আমি একটা কৃষ্ণধরের একটা কাব্য নাটক করেছিলাম একটা স্টেশন মাস্টার সেটা আমার খুব ভালো লেগেছিল করতে আচ্ছা। আর একটা বঙ্গদার একটা নাটক ওই অমৃতবতীতে একটা বোবা রক্ষী এরকম সেটাও আমার মনে আছে বেশ শেষের দিকে কথাটা বলবো যে আমার ভালো ভালো লেগেছে আর নেকড়ে বলে একটা নাটক আমার আছে বলেছে সেটার কথা সেই নেকড়েতে আমি একটা রোল করতাম সেটা আমার খুব পছন্দ শুরু আচ্ছা, আচ্ছা। তারপরে তো অনেক নাটককে আমি করিনি যেমন চাঁদ আমি করিনি কিন্তু করলে আমি করতে পারতাম হ্যাঁ, আপনার তো থেকে যেন মনে হচ্ছে যে আইডেন্টিফিকেশনটা হ্যাঁ, অল্প করেছে হ্যাঁ। খুব অল্প আচ্ছা। একটা আমি অস্কার হয়েছিল নাটকে বেশ ইম্পর্টেন্স অফ বিইং আচ্ছা ওই নাটকটায় আমি একটা অল্প একটি ছেলের আচ্ছা। ওটাও বেশ ভালোই লাগছে আচ্ছা, আচ্ছা আচ্ছা পরবাসে করি পরবাসে আমার ভালো লাগে আচ্ছা তো আছে বাগান তো আছেই না আচ্ছা একটা কথা বলুন আপনি তো অ্যাক্ট করছেন ডিরেক্টও করলেন আপনি আপনি কি কি নাটকের ডিরেকশনটা করলেন আর আপনার অ্যাজ এ রাইটার আর ডিরেক্টর কোথাও চেঞ্জ করতে হয় কোথাও অসুবিধে হয় কনফ্লিক্ট হবার তো কথা নয় নর্মাল কোর্সে তো ফ্র্যাঙ্কলি বলছি আমার জীবনে কোনো ডিরেক্টর হওয়ার ইচ্ছা নেই আমি এখনো চাই না কোনোদিন চাইতাম না এবং কাজটা আমার কাছে একটা টাস্ক বলে আমার হ্যাঁ, সত্যি মনে হয় যে একটা ঘাড়ের উপরে একটা বোঝা আমার চাপানো রয়েছে এটা খানিকটা বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে তখন দলটা যে যখন সুন্দর ময়ূর ছিল আমি কোনোদিন তো ডিরেক্ট করিনি দীর্ঘ দিন আমি সেটা করছি কোনোদিনই আমি শুধু নিজেরা যখন রিটায়ার করছিলাম তখন দুটো একটা শর্ট প্লে করেছিলাম আর ডিরেকশন যা দেওয়া সেটা হচ্ছে এই সুন্দরমের সেভেন্টি ফাইভে আমি আবার আসি তারপরে এই তিনটে নাটকটা আমি করেছি আচ্ছা আর আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনি যখন মানে আপনার এই লেখা নাটক তিনটাই আর আপনি করলেন তখন করবার সময় কি আপনাকে কিছু চেঞ্জ চেঞ্জ করতে হয়েছে আর কি হাউ ডিড ইউ ফিল মানে as a director and dissecting the doing the dissection of the writer হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি বলছি যে ওই ঘটনাটা প্রায় লোকের কাছে বিরক্তিকর দলের কাছে হয়ে গেছে আমি এত পাল্টাই আচ্ছা সেটা আমি বুঝি যে আমার দলের ছেলেরা হতাশ এবং বীরশ্রদ্ধ হয়ে কিছু হ্যাঁ। পাল্টে যাই যাই অজস্র বার পাল্টাই ক্ষেত্রে কতবার হ্যাঁ। এখন কখনো কখনো কিছু পাল্টানো গুলো আমি নাট্যকার হিসাবে বোধ করি যেগুলো পাঠানো নাটকটা সেটা যে রিহার্সাল থেকে তা নয় কারণ সময় যত যায় তখন একটা চলে ক্লোজলি কোথায় ফাঁকি আছে কোথায় কি আছে কোথা থেকে টুইস্ট করলে কি হবে কেমন এখানে হয়তো একটু অনেকে বোঝে না দলের যে যেমন আমি যদি এই একটা জায়গায় পাল্টাই এই ঘরের একটাই যেখান থেকে খুশিয়ে দিলে যে তার আগা পাঁচতলা আবার একটা রিসাপুল করতে হয় বুঝতে পারে বলে যে আপনার এইটুকু পাল্টাতে গিয়ে এখন সব পাল্টে যাবে ন্যাচুরালি আপনি যদি এখান থেকে একটা ইট খসাই তাহলে তো ওই মাথা থেকে খসাতে খসাতে আসতে হবে এরকম ঘটে যায় আর কিছু কিছু পাল্টাই আমি ডিরেক্টর হিসাবে পাল্টাতে হয় সেইগুলো আমার কাছে খুব হরিব ডিরেক্টর হিসেবে যখন পাল্টাই তখন ভীষণ কষ্ট হয় আমি সত্যি বলি তখনই কষ্ট হয় কারণ তখন আপনি কেন পাল্টায় তাহলে লেখার জন্য ওগুলো দরকার নেই ওগুলো দরকার হচ্ছে যে কেউ হয়তো অভিনয় করতে পারছে না তার তারটা ছোট করা একটা অমুক করা থিয়েটারে এটা যাবে না এই যে থিয়েট্রিক্যাল ক্যালকুলেশন এই যে একটা ম্যাথমেটিক্স যে মাপা মাপা এটা আমার কাছে কিন্তু এটা করতেই হয় হ্যাঁ। এটা আলোর জন্য পাল্টাও এটা মুহূর্তটা দাঁড়াচ্ছে না বলে পাল্টাও এটা একটা কি অন্য লোকের কাজ বলে আমার মনে হয় আমার কখনোই নিজের কাজ মনে হয় যে জায়গাটা হচ্ছে না আমি আমি আমার মনে হয় যে লেখা যদি এটা সাফিসিয়েন্ট থাকে তারপর যদি আমি পারছি না তার মানে হয়ে গেছে কি যে ডিরেক্টর হিসেবে আমার কোনো মনোযোগও নেই ততখানি আমার ক্ষমতাও নেই যার জন্য আমাকে এত পাঠানো একটা ক্ষমতাবান ডিরেক্টর হলে ও অনেক সময় নাট্যকারকে শ্রদ্ধা করি বা বিশ্বাস করি ওই চার লাইনের উপরেই ব্যাপারটাকে দাঁড় করা আমি যেহেতু অক্ষম ডিরেক্টর অথচ আমাকে দাঁড় করাতে হবে ফলে আমার পক্ষে ব্যাপারটা আরো জটিল হয়ে গেছে আমি আরো পাল্টাতে পাল্টে অমুক করে তমুক করে এটা একটা হচপচ কাণ্ড কখনো কখনো হয়ে আর আপনি যেটা বললেন যে কষ্ট হয় ভীষণ ডিরেক্টর হ্যাঁ, হিসেবে পাল্টাতে গেলে আমার তখন ভীষণ কষ্ট হয় তখন আমার মোটেই ভালো লাগে কারণ আমি আমি ঠিক এটা পছন্দও করি না কিছু কিছু লোক আছে ডিরেক্টর হিসাবে অবশ্য আমি এটা করি অন্যের উপরে করি না বলে অন্য কেউ কিছু বলে না কিন্তু সত্যি যদি অন্যের উপরে আমি করতাম এরকম অন্য তো আমাকে না অনেক সময় অনেক জায়গায় মনে হয় যে ডিরেক্টররা যা করেন সেটাতে নাটকের আরো একটা ডাইমেনশন আসে তবে খুব বেশি লিবার্টি নেওয়া খুব বেশি চেঞ্জ করা উচিত না তাতে অনেক সময় নাটকের কথ্যটাই বদলে যায় চেঞ্জ হয়ে যায় স্ট্রেসটা আলাদা হয়ে যায় সেগুলো কিন্তু আমার আমার আমি কখনোই চাই না যে কোনো ডিরেক্টর আমার নাটক পাল্টে ক্লিন কথা তো পাল্টে যখনই পাল্টাতে দেখেছি আমি সেটা পাল্টে আর আমি মনে হয় যে যদি মনে হয় যে এটা দাঁড়াচ্ছে না কিছু হচ্ছে না তাহলে বেটার ড্রপ দ্য তুমি এটা ধরে রাখছো কেন কিন্তু সব সময় করেই থাকেন ডিরেক্টর আমার তো এটা নিয়ে ভীষণ ঝগড়া সবার সঙ্গে অনেক সময় না ডিরেক্টরটা করে থাকেন শুনুন নানা রকম ভাবে করার ব্যাপার আছে আপনি যদি একটা লিটারেচারটা পাল্টে দেন একটা পোর্শন পাল্টে দিন লিখলেন এগুলো খারাপ আপনি ডিরেক্টোরিয়াল অনেক কিছু তো আপনার অ্যাড করা থাকবেই দি মোমেন্ট আপনি কাগজের উপরে যে অক্ষরগুলো আছে সেগুলোকে জ্যান্ত মানুষ করে আপনি মঞ্চের উপরে তুলছেন আপনি তো অনেক কিছু করবেনই আমার তো কখনো আপনার রাজদর্শন দেখতে গিয়ে মনে হয়নি যে কিছু অ্যাড হচ্ছে বা কিছু এ হচ্ছে আমার তো মনে হচ্ছে যে অ্যাজ ইট ইজ আছে একটা পরিমাণমূলক কথা আছে আপনি কি করবেন না করবেন কেমন ভাবে ডিরেক্টরের তো একটা অবশ্যই একটা মস্ত বড় ভূমিকা আছে কিন্তু ডিরেক্টরের এরকম ভূমিকা নেই that you will be second play right second play right হিসেবে আবার কাটাকুটি করে করে যাবে বহু লোক আছে আমাদের এখানে থিয়েটার এমনই একটা বাজে ব্যাপার জানেন এই যে নবান্ন নবান্নটাকে দেখেছি সেটা বিজনদার নাটক বলে আমার মনে হয় আচ্ছা এত তুমি হঠাৎ নবান্নটাই তাহলে করার এত দরকার কি করেছি জানি জানি তো এরকম অজস্র আছে মহিলাদের নাটককে আমি ছত্রখান করতে দেখেছি বাইরে মফসা লেগে দিয়েছি মহিলাদের নাটক আর ছত্রখান করে মানে এন্ড চেঞ্জ করে দেয় যে কমেডি তাদের হয়তো ট্র্যাজেডি করে দিল হ্যাঁ। কেন এটা তো বলার এটা এটা আমাদের পাগলা ঘোড়া নিয়ে যেটা হয়েছিল তাতে একদম স্ট্রেসটাই বদলে গিয়েছে কেন তাহলে করবেন কেন আমার এই হচ্ছে এক নম্বর কথা সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের থিয়েটারের এই একটা বাজে রেওয়াজ আছে আমাদের থিয়েটারে আমাদের থিয়েটারের হ্যাঁ, হ্যাঁ। আমি বদল করার তাই বলে ডিরেক্টরের কিছু যোগ করার নেই এ কথা আমি বলছি আমি লাইন্স বদল করার কথাটাই আমি পরিষ্কার বলছি যে আপনি you can't change the lines আপনি এটাকে অ্যাকচুয়ালাইজ করার জন্যে এটাকে প্রডিউস করার জন্যে ডিরেক্টরের ভূমিকা তাতে কিছু কমছে না কিন্তু আমাদের থিয়েটারের বাজে রেওয়াজটা কি জানেন পুরনো দিনে আমরা জানি আমাদের অনেক নাট্যকাররা এরকম অভিযোগ করে থাকেন প্রাচীন নাট্যকাররা নাটক তারা লিখে দিতেন অভিনেতারা পাল্টে নিতেন এটা কিরকম একটা অসভ্যতা না আমাদের প্রফেশনাল স্টেজগুলোতে নাটক লিখে দেওয়া হলো এইবার অভিনেতারা সব এক একজন এসে পাল্টে নিল যে কার কিরকম কার কিরকম সুট করে মনোজ দা সেটা এখনো হয় এখনো এই সমর্থ ডিরেক্টর যদি থাকেন খুব ভালো ডিরেক্টর পাওয়ারফুল থাকেন তাহলে উনি চেঞ্জ করলেও হয়তো একটা কিছু ডাইমেনশন অ্যাড করেন অনেকেরা তা পারে না আমি জানি কতগুলো চেঞ্জ এরা পট করে করে নেয় না এইটা এই এনটা ভালো লাগছে না এটা তাহলে এইটা এইটা এই এইরকম এইটা করে নেওয়া অনেক সময় ভালো হয় অনেক সময় যদি মনে হয় এটা খুব অন্যায় করা আমি যেটা বলছি সেটা নীতির কথা বলছি ন্যাচুরালি খুব বিশাল ভাবে একজন ডিরেক্টর এসে হয়তো আমার অদেখা জিনিস অচেনা জিনিস আমার নাটকের হ্যাঁ। থেকে তিনি খুঁজে বার করতে পারেন এবং তিনি আমাকে কনভিন্স করতে পারেন সেটা আলাদা ব্যাপার সেখানে আমি তো তার ছাত্র হ্যাঁ। কিন্তু সেটা হয় না কিন্তু সেটা যদি নীতি হয়ে যায় থিয়েটারে তখন র্যান্ডাম যা খুশি ব্যাপার চলবে আমি দুটো জায়গায় কি দুরকম নাটক দেখবো আমাদের থিয়েটারে এক্স্যাক্টলি এটা ছিল এবং এখনো বোধ আছে না এখনো আছে বড় বাপের অভিনেতা অভিনেত্রীরা তারা এটা দা ফুটে এসে নিজের রোল পাল্টাতে আচ্ছা আমাদের আমার যেন মনে হয় এটা বড় দাপের মানে সেটা বাংলাতে আমি জানি না প্রফেশনাল সেটা হতে পারে নর্মালি অ্যাক্টার্সরা করছেন না আমাদের যেটা প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা ডিরেক্টার্সরাই করছেন তাদেরই হয়তো যোগ করে দেখুন যোগ করাটাও খুব রিস্কি আপনি এমন কথাগুলো যোগ করে দেবেন আমার মনে হয় যে কাট করাটা তবুও সহ্য করা যায় কেন অসুবিধে নেই কিন্তু যোগ করতে গেলে যার যেটা নেই নাটকে সেটা করে দেবেন অবশ্যই করে দেবেন অবশ্যই না ওটা যেটা আপনি বললেন আমি ওই কথাটা বলছি যে আমাদের থিয়েটারে আমাদের এই একশো বছরের থিয়েটারটায় এক এক সময়ে এক এক দলের রাজত্ব বা প্রভুত্ব কায়েম হয়েছে কখনো আমাদের থিয়েটারে নাট্যকার বড় হয়ে দেখা দিয়েছেন কখনো আমাদের থিয়েটারে অভিনেতা অভিনেত্রীরা হ্যাঁ। বড় মাপের দেখা দিয়েছেন কখনো ডিরেক্টর হ্যাঁ, এই মডার্ন যুগটা ডিরেক্টর ক্ষেত্রে આત્મા હોય તો আর প্রত্যেকটা লোক আছে তারা যা ইচ্ছে করতে পারে কাজে হ্যাঁ আমাদের অনেকেরা আছেন যারা বলেন যে what is the writer we have made him the writer because of us যে তাদের নাটকটা এত লোকপ্রিয় হয়েছে তা না কে জানতো এইরকম এইরকম দর্পের সঙ্গে কি ধরনের বোধ থেকে তিনি কথাটা সেটা আমার খুব খারাপ লাগে যদিও মানে he is very powerful director no doubt about it but I feel that he doesn't have any business to say like that তিনি he is very sincere he is very faithful to the writer he tries to project him as far as possible তবে ওইটা যে আমি তোমাকে বড় করে তুলছি তোমার নিজের অতটা স্বার্থে নয় তোমার স্বার্থের সীমা আছে তিনি তো তোমার নিজের কাজটাকে অশ্রদ্ধা করছেন হ্যাঁ, সেটা তার কাজ তো আমাকে ফোকাস করে নয় তার কাজ একটা নাটক প্রডিউস করা এবং নাটকের বেদরকার রহস্যটাকে পরিষ্কার করে দেয় আচ্ছা, আমি কত আপনি মানুষদের ফিল্মে অনেকগুলো কাজটা করছেন আপনার কাছ থেকে নিশ্চয়ই আপনার কন্টেম্পোরারি যারা কিংবা যাদের নাটকটা আপনি দেখছেন তাদের কাজটা কিরম লাগছে কিছু যদি বলতে চান কারো সম্পর্কে লাইক হ্যাঁ। নাটকগুলো যা দেখছেন অভিনেতা কিংবা নির্দেশক কিংবা সেটাই দুজনের কাজটা পুরোনো আমলের তো নিশ্চয়ই আপনি খুব বেশি হ্যাঁ। খুব বেশি পুরোনো তো নাটকগুলো আপনি দেখেননি চুক্তি করে তো এসেছেন তখন হ্যাঁ। তারপরে আর কতটা আমি তো খুব নাটক দেখিনি হ্যাঁ ইদানিং যারা কাজ করছে তাদের মধ্যে গোড়াতে কি আপনি বললেন তো নিজের কথা বলতে হ্যাঁ। এমন ব্যস্ত হয়ে আছি হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, <laughs> করছেন আজকাল কি কি করেছেন ফিল্মে কি করে নাও নাটক থেকে আপনি তো নাটকের সঙ্গে ভাবে জড়িত এখন আবার ফিল্মে হ্যাঁ, ফিল্মে ওই তো স্বাধীনতা বাগান করতে করতেই ফিল্মে চলে যাই চলে যাই মানে তখন বাবু একদিন দেখতে আসেন তারপরে নাটকটা উনি নিজে থেকেই এসেছিলেন দেখতে পরের দিন উনি একটা প্রস্তাব রাখেন যে আমি ছবিটা করতে চাই যদি আপনি ওই রোলটা করেন সাজানো বাগানটা যদি ওটা আপনি করেন তাহলে আমি ছবিটা করব তার আগে আমার কোনোদিন ছবিতে নামার ইচ্ছাও ছিল না না আমি কোনোদিনই ভাবিনি ইনফ্যাক্ট আমি জিজ্ঞেস করলাম যে আপনার সাথে কোথায় দেখা করবো বলুন তো তাহলে স্টুডিওতে উনি বললেন কোথায় দেখা হবে বলুন আপনি তো উনি বললেন যে স্টুডিওতে আমি বললাম কোন কোথায় স্টুডিও এরকম সেটা কোথায় হ্যাঁ।, হ্যাঁ আমি কোনোদিন যাইনি এরকমভাবেই মোটামুটি ছবিতে যাওয়া হয় প্রথমে তো ওই ছবিটা করি তারপরে কাপুরদার সাথে পরে একটা আদালত একটি মেয়ে এরকম আচ্ছা। ওই ছবিটা করি তারপরে আর বড় ছবি বলতে আর একটা ছবি তোমাদের সাথে করছিলাম যে ছবিটা হয়নি ওরই অন্য একটা ছবি how do find that experience ছবিতে করা স্টেজে করা হুম হ্যাঁ, মোহনা থেকে করেছিলাম সত্যজিৎ সাথে এটা করেছিলাম ঘরে বাইরে তো এখন মাঝে মাঝে মাঝে মাঝে এখন ব্যাপার হচ্ছে যে ছবির অভিজ্ঞতা কিছুদিন আগে পর্যন্ত আমার বেশ ভালো ছিল যখন শুধু তপন দাদের সাথে করতাম তখন ভালো ছিল ভালো ছিল মানে ওদের মানে ওর সাথে কথা মানে কি বলবো যে ছবি ছাড়াও মানে ওই তপনদার সাথে করাটাই একটা খুব একটা সুখের স্মৃতি হয়ে আছে কারণ ছবি নাটক সব কিছু নিয়ে আমাদের বহু সময় কথা হয়েছে মানে শুটিংয়ের আগে পরে আমরা অনেকটা রিল্যাক্সেশনের মধ্যে বেশ সুন্দর আমার লেগেছে এবং ছবিটাকে আলাদা করেও আমি দেখিনি যখন শুনেছি তার কাছে ও অনেক ছবি দেখা আছে আমার অত ছবি মানে উনি অনেক ছবি দেখেছেন প্রত্যক্ষ তো বহু ছবি করেছেন তোমার সাথে একটা ফেস্টিভ্যাল কত মানে আন্তর্জাতিক কত উৎসব দেখেছেন ফলে সেটা আমার খুব ভালো লাগবে এবং ইউনিটও খুব ডিসিপ্লিন খুব মাপজোপ করে কাজকর্ম হয় এবং ভালো কিছু করার যে আকাঙ্ক্ষাটা নিয়ে আমরা থিয়েটারটা করি সেই আশঙ্কাটা ওরও আছে একটা ছবি করার পিছনে সেই নিষ্ঠা সেই এটা আছে কতটা কি হওয়া না হওয়ার কথা আলাদা সে আমার দিকেই বা কতটা হচ্ছে সেখানটায় আমাদের খুব একটা পরে সত্যজিৎ বাবুর ওখানে গিয়েও ন্যাচুরালি যে আমার সেটা বেড়েছে ওই কিছু কমে কিন্তু পরে যখন এখন যেসব ছবি হচ্ছে সেগুলো খুব করা ওঠা না করা উঠছি এখন করে তারা একটু বসে আর আপনি এখন একটা পারফর্মার সে করে বসে থাকে আমার যদি এখন সত্যি আমি যদি নিজে থিয়েটার না তাহলে তো আমার যেখানে হোক করতে হতো না থিয়েটার হ্যাঁ থিয়েটার আমি করছি আর ছবিটা করতে যে আমার খারাপ লাগছে আমার কেন খারাপ লাগবে একটা অন্য মিডিয়াতে অভিনয়টা অনেকটা শেয়ার বাবুর কাছে করার আর একটা আনন্দ হচ্ছে যে উনি কিন্তু খুব ভালো অভিনয় করছেন খুব ভালো অভিনয় করাতে পারেন মানে আমি তো থিয়েটারে অনেকদিন ধরে আছি অনেকের কাছে আমি থিয়েটারে কাজ করেছি অনেকে আমাকে অভিনয় শিখিয়েছে বা অনেকের অভিনয় আমি দেখেছি কিন্তু ওর মতন অত ভালো বুঝতে এবং বোঝাতে আমি কাউকে আমাদের থিয়েটারে দেখি আমাদের থিয়েটারের খুব বড় বড় অভিনেতা কি উনি শেখাতে পারেন তো সুন্দর আর সুন্দর করে মানে বাচিক অভিনয়টা যেহেতু উনি সাউন্ডে তো সাউন্ডে উনি অনেকদিন কাজ করেছেন বাইরেও গিয়ে করে লন্ডনে অনেকদিন ছিলেন সাউন্ড রেকর্ড ভিডিওটা অত্যন্ত সুন্দর আচ্ছা। অত্যন্ত স্বাভাবিক খুব ছোট ছোট অবজারভেশন আছে অ্যাক্সেন্টগুলো খুব সুন্দর আমার খুব ভালো লাগে মানে অনেক কিছু এক্সপ্লোর করেন তার সঙ্গে আর কোনো ছবিতে করলেন না তিন চারটে ছবিতে তিন চারটে সব তার সঙ্গেই করলেন হ্যাঁ। আদালত করেছি বাঞ্ছারাম করেছি অভিমন্যুটা পাটলি করেছি দৈবুঞ্জর অবশ্য করেছি আর একটা ছবিতে করলাম ওই আতঙ্ক বলে একটা ছবি উনি এখন করছেন সেটাতে করলাম এই চারটে পাঁচটা ছবিতে করে ওইটা আমার খুব ভালো লেগেছে মানে আপনি ফিল্মতেও কাজ করে অভিনয়ের আনন্দটা পেলেন কেন নর্মালি যেটা হয় যে ফিল্মে কাজ করতে গেলে অভিনয়ের পক্ষটা তো ভালো হলে ওই যে কাট কাট করে হয় আমাদের থিয়েটারের লোকের পক্ষে একটু অসুবিধা হয় অসুবিধা ওই যে মানে সুইচ অন সুইচ অফ এই যে চ্যালেঞ্জিংও বটে চ্যালেঞ্জিং হবে চ্যালেঞ্জিং বটে এটা কি আপনি প্রথম ছবিটা চরিত্রটা আপনি নিজে লেখা ছিল বলে নিজের নিজের লেখা নিজের করা ছিল বলে আমার অনেক সুবিধা হয়েছিল প্রথম ছবিতে ঢুকতে হ্যাঁ আমার ঢুকতে খুব সুবিধা হয়েছিল কিন্তু তপনদা এবং তপনদার ইউনিটের ওরা বলেন হ্যাঁ। যে সেটাই আপনার অসুবিধের কারণ ছিল কারণ ছিল এই কারণে হ্যাঁ। যে থিয়েটারে দীর্ঘদিন ধরে আপনি লাইন্সগুলোকে নিজের এক ধরনের প্রজেক্ট করতেন theatrical projection is one thing and projection in film is another thing থিয়েটারের অনেক কিছুই আমার লাউড ব্যাপার স্যাপার ছিল আমাকে আমি ওটা সুইচ ওভার করতে আমার বিশেষ পরিশ্রম হয়নি খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা হয়ে গেল না আমি ঠিক যখন প্রশ্নটা করছে তখন একটু জোরে করবে তাহলে শোনা হয়ে যাবে হবে হ্যাঁ আপনি কি ফিল্ম করতে এসে অন্য না নিজে যখন আমার ইন্টারপ্রিটেশনের কিছু হয়নি কারণ ওই ক্যারেক্টারটার ক্ষেত্রে হয়নি এই কারণে যে ওই ক্যারেক্টারটা এত আমার রুটির মধ্যে তখন ছিল যে চরিত্রটাকে নিয়ে আলাদা করে আর আমায় কিছু ভাবতে হয়নি কি করবো কোথায় করবো এটা আমার ঠিকই ছিল বলে হ্যাঁ। আমার যেটা করতে সেটা হচ্ছে যে মাপটাকে কমানো হ্যাঁ। মাপটাকে ছবির মাপে নিয়ে আসা হ্যাঁ আরো কিছু সূক্ষ্মতা অভিনয়ের মধ্যে আনা কেমন সেগুলোকে আমি করেছি এবং সেটা করতে আমার ন্যাচারালি খুব ভালো লেগেছে খুব ভালো লাগবে কারণ আমি আপনি দেখুন যে আমি একটা কাঠের স্টেজের উপরে তখন আমি সত্তর রাত্রি ওই অভিনয়টা করেছি যেখানে একটা গাছ নেই একটা পাতা নেই কিছু আমাকে নিয়ে গিয়ে যখন বারুইপুরের মাঠে প্রথম নামিয়ে দেওয়া হয় একটা পুকুরের মধ্যে জল তোলার জন্যে আমার সেই দিন মনে হলো যে সত্যি সত্যি একটা চাষি তা তাহলে যে সত্যি দুটো টিনের জল নিয়ে কাদার মধ্যে আর গিয়ে আর উঠতে পারছিল না তারপরে মাঠের মধ্যে মাটির উপরে দাঁড়ানো চারপাশে সত্যিকারের গাছ কাজে আচ্ছা। থিয়েটারে যারা চিরদিন করে হ্যাঁ আমার খানিকটা একটা মুক্তির মতনও হয়েছিল ইন ওয়ে ইন ওয়ে ওই ওই চরিত্রটা হ্যাঁ, ঠিক ঠিক জায়গায় পড়েছি আমি না সেই কবি গাছগুলো আছে ঠিক আছে কোনোদিন আমরা কি গাছ একটা স্পর্শ করেছি হ্যাঁ, আমরা কোনোদিন গাছ কিন্তু আমরা চাষি করি কিন্তু সত্যি যদি জীবনে গাছ নাও দেখি আমার থিয়েটারে চাষি হতে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই <laughs> আমি যদি কোদাল নাও চালাতে তখন অ্যাকচুয়ালি আমার কোদাল চালাতে হলো এটা করতে হলো পেশিগুলো খাটাতে হলো থিয়েটারও হয়তো অন্যরকমভাবে করা হয় কিন্তু যাই হোক টাচ অফ রিয়েলিটি আলাদা ধরনের এক্সপিরিয়েন্সটা হ্যাঁ। আলাদা ধরনের এক্সপিরিয়েন্সটা ধারা গজলের হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স টাচ অফ রিয়েলিটি আমাকে একটা অন্য জায়গায় আমার খুব ভালো লেগেছিল সেই জন্য পড়তে এবং তারপরে আমি দেখলাম যে উনি সত্যিই খুব অভিনয় ভালোবাসেন এবং করাতে চান এক একজন ডিরেক্টরের এক এক জায়গায় জোর থাকে ওর অভিনয়ের উপরেই বেশি জোর থাকে সেটা সেটা ন্যাচারালি থিয়েটারের লোক হিসাবে যিনি অভিনয়ের উপরে জোর দেয় তাদের মানে থিয়েটারে তো অভিনয়টাই মুখ্য তাকে তখন ভালো লাগে কাজে ওর কাছে আমার ভালোই লাগে আর এখন যাদের কাছে করি তারা অভিনয়ও জোর দেন না অন্য কোনো কিছুতেই তাদের ঠিক জোর যা করে দিলেন তাদের জোর অন্যত্র অন্য জায়গায় <laughs> অন্য জায়গায় ends.